আম্মাবাদ আল্লাহ রবুল্লা আলমিন যাবতীয় প্রশংসা সাল্লাহাম নাজিল রসৌল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উপর আমাদের মানহাজের ধারাবাহিক দর্শের পর্ব নম্বর পঁচিশ শেখ সালে ফৌজান হাফিজাহুল্লাহ তালার যে প্রশ্ন উত্তরের সংকলিত কিতাব আস এলাতুল মানাহিজিল জেদিদার প্রশ্ন নম্বর একশো এতে তাবলিগ জামাত সম্পর্কে এবং তাবলিগ জামাতের সাথে বের হওয়া সম্পর্কে প্রশ্নকারী প্রশ্ন করেছেন বলছেন মাজা তাকুল মামলাকা বিশেষ করে অনেক সৌদিরা যাদের দিনের জ্ঞান কম কিন্তু দিনদারি আছে এরাই সাধারণত সৌদি আরব থেকে বা আরব দেশ থেকে এই তবলিগি জামাতে প্রতারিত হয়ে বের হয় জ্ঞান না থাকার কারণে দিনের এলম না থাকার কারণে তৌহিদ সুন্নতের আর বাহ্যিক দৃষ্টিতে নিজেও দিনদার সুতরাং দিনদার রূপ চেহারাকে ভালোবাসে এতে প্রতারিত হয়ে তারা বের হয় এই আরবরা যে বের হয়ে যায় তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে আর আরবে গেলে তো আমাদের দেশ মানুষ মনে করে যে সৌদি আরব থেকে এসছে আরব যে কত রাষ্ট্র আছে তো তো জানে না সৌদি আরব থেকে অল্প সংখ্যক লোকই যায় অন্য অন্য আরব দেশগুলি আছে যেমন কাতার আছে ওখান থেকে তবলিক প্রভাবটা বেশি ওখানে আলহামদুলিল্লাহ দুবাই জেনে আসলাম গত সপ্তাহে তবলি জামাতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তবলি জামাতের মসজিদ অবস্থান মসজিদ তাদের চিল্লা দেওয়া আর মসজিদে তাদের তবলিগের জন্য এসে তবলিগ করা এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে আল্লাহর পক্ষ থেকে এগুলো সাহায্য কোরআন সন্ন্যত দাওয়াতের জন্য যে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ যতই চেষ্টা করুক বেদাতপন্থীরা আর সুফিরা কিন্তু আলহামদুলিল্লাহ এমন কিছু ভালো মানুষ আল্লাহ পয়দা করছে যাদের মাধ্যমে অন্তত শির বেদাতের রাস্তা সংকুচিত হচ্ছে আর হবে ইনশাআল্লাহ আর তহিদ সন্ন্যতের রাস্তা প্রশস্ত হচ্ছে বলছেন যে ওই সব লোকদের সম্পর্কে কি বলবেন যারা সৌদি আরবের বাইরে যায় দাওয়াত দেওয়ার নামে তবলিক কথাটি ভারত বাংলাদেশ পাকিস্তানে মানে বেশি প্রসিদ্ধি লাভ করেছে আর আরবরা তবলিক কথাটি কম ব্যবহার করে দাওয়া কথাটি ব্যবহার করে দাওয়াত হলে যে সহি দাওয়াত হবে দাওয়াত সহি দাওয়াত আর ভুল দাওয়াত সহি দাওয়াত হচ্ছে তৌহিদ সন্না ভিত্তিক দাওয়াত আর তারপরে অন্যান্য বিষয়ে দাওয়াত দেবেন কিন্তু তহিদ সুন্না ভিত্তিক দাওয়াত হবে আগে আকিদার ইসলা সংশোধনের দাওয়াত দিতে হবে এটা হচ্ছে সহি দাওয়াতের পন্থা আর ভুল দাওয়াত হচ্ছে তবলিগীদের দাওয়াত ইফানিদের দাওয়াত জামাতিদের দাওয়াত কারো রাষ্ট্রীয় ক্ষমতা আগে হাসিল করতে হবে এই দাওয়াত আর কারো কথা হলো যে সুফিদের যে তরিকাগুলি রয়েছে আর তার সাথে সাথে মাওলানা ইলিয়াসের শিক্ষা দেওয়া যে রয়েছে তবলিগের আর আপনার যে বিষয়গুলি তবলিক করবে সেটা তাদেরকে দিয়েছেন মৌলানা জাকারিয়া সাহেব এইসব নিয়ে যারা তবলিক করে এ হচ্ছে তবলি জামাতের দাওয়াত বিদায়তের উপর প্রতিষ্ঠিত দাওয়াত এগুলি সৌদি আরব থেকে বেরিয়ে যায় কেউ কেউ দাওয়াতের জন্য ওয়াহম লামিয়াতুল এলমা আবাদান বলছেন প্রশ্নকারী যে ওরা কোনোদিন এলমও শিখে নাই আর সত্যি যারা এই তবলিগ করে আরবদের মধ্যে কোন সরিয়া পড়া লোক না কোরআন সন্ন্যার কোনো একটা ইউনিভার্সিটিতে কলেজে তার একটা যে ব্যাচেলার ডিগ্রি আছে তাও নেই হ্যাঁ। প্রাথমিক কিছু শিক্ষা আছে যেটা সবার থাকে হয়তো আর তারপরে দিনদারির ভিত্তিতে দিনদার লোকদেরকে বাহ্যিক দেখলে ধোকা খেয়ে তারা যায় যে কাজ তো ভালোই করছে আমরাও যাই এতে ইয়াহুসুন আলাদা লেখা আর এর জন্য তারা উৎসাহিত করে লোককে মানে খরুজের জন্য খরুজ মানে বেরিয়ে যাওয়া বের হও বের হও সময় দাও ভারত বাংলাদেশ মাসে কি বলে যে কে কতটা সময় দিতে পারবেন সময় লাগাইতে পারবে সময় লাগাইতে পারবে সময় লাগায় খরুজ ওই ওরা দিদু না সে আরাতন গরিবা সে আরাতিন গরিবা আর এমন এমন আশ্চর্য তারা তাদের মানে সে আর মানে হচ্ছে তাদের লক্ষণ বা তাদের দাওয়াতের যেসব কর্মসূচি কর্মসূচি তিন দিনের জন্য বেরিয়ে যাওয়া অথবা হ্যাঁ সাত দিন বা দশ দিন চল্লিশ দিন এইভাবে আর কি তারপরে তাতেও বেশি বিশেষ তরিকা আছে একজন আমির থাকবে একজন মোতাকাল্লিম থাকবে একজন রাহবার থাকবে সবার দায়িত্ব আলাদা মানে যে আমির সে কিন্তু সব দায়িত্ব পালন করবে না ও কথা বলবে না আর সাথে যে লোকেরা থাকবে শুধু দোয়া করতে থাকবে দোয়া করতে থাকবে এই সব কথার দিকে ইঙ্গিত করেছেন জি ওয়াদ দাওনা আন্না মাইয়া খরুজ দাওয়াতে সাইউল মাহুল্লাহ তাদের দাবি যে যারা আল্লাহর রাস্তায় বেরোয় এরকম চিল্লাতে তবলিগে সাইউল হেমহুল্লাহ আল্লাহ নাকি ওদের এলহাম করে এলহামে বিশ্বাসীরা এলহাম হয় শুধু এলহাম না তাদের কেরামতির ছড়াছড়ি হ্যাঁ কেরামতির খুব গল্প আছে তবলিগীদের এই দিয়ে আম জনগণকে ধোকা দেয় যে আমাদের সাথে আসলে এরকম অসাধারণ কিছু হয় এই কেরামতি দেখা যায় এই ছিল না খাবার অল্প ছিল এই শত শত লোক খেয়ে নিলাম যেন ওই সাহাবা ইকরামদের যুগ নবীলামের যুগ ফিরিয়ে চলে এসছে এইরকম তারা করে ধোকা দেয় এবং তাদের আরো দাবি লেসা তাদের কথা হলো যে এই তবলিগ করার জন্য মৌলিক শর্ত নয় এলেম এলেম থাকতে জরুরি না এই জন্য আমি আমার জীবনের প্রথম যে তবলিগি চিল্লাওয়ালাদেরকে দেখতে যাই তখন জামে সালাফিয়ার ছাত্র ছিলাম বয়স তখন বিশ বাইশের মধ্যে এরকম সময়গুলোতে তো মোবারকপুর বলে একটা শহর আছে যেখানে আল্লাহ শেখ সাফির মোবারকপুর রহমুল্লার বাড়ি ওই জন্য অনেক মোবারকপুরি বলা হয় তো ওখানে একটা দেবন্দের বড় মাদ্রাসা আছে মাদ্রাসা এ হ্যাঁ ওলুম অনেক বড় মাদ্রাসা ভারতের দেবন্দের পরে বেশ কিছু বড় বড় মাদ্রাসা আছে হানাফি দেবন্দীদের তার এটা একটি ওখানে বিদেশি চিল্লা দাতারাও আসে মানে ভারত ছাড়াও বাংলাদেশে ছিল যেমন তারপরে বিশেষ করে আমরা মানে দেখার আগ্রহ ছিল বিদেশিদেরকে তো বিদেশি তো বাংলাদেশের আমরা তো বিদেশি মনে করি না কারণ ভারত বাংলাদেশ কাছাকাছি একই রকম আর ভাষাও একই ধরেন তো আমাদের দেখার আগ্রহ ছিল অন্য অন্য বিদেশি যারা খোঁজ নিলাম তো বলছে হ্যাঁ, অমুক তলাতে কয়েকতলা মসজিদ আর সব ফুলে আছে চিল্লার ভাইদের দ্বারা তো বলল যে হ্যাঁ মালয়েশিয়ান লোক আছে ইন্ডোনেশিয়ার আছে সিঙ্গাপুরের আছে মানে হ্যাঁ এই সব লোকের সাথে দেখা করব তো গেলাম দেখা করতে আমি তখন আলহামদুলিল্লাহ থ্রুলি আরবি বলতে পারতাম আমার সাথে যে সঙ্গী ছিল ইসরায়েল ভাই নামে ও আর এক মাদ্রাসার ছাত্র সে সুন্দর ইংলিশ বলতে পারতো মাদ্রাসার ছাত্র সুন্দর ইংলিশ বলতে পারতো আমার মনে ভাই যদি ওরা আরবি বলতে পারে তো আমি বলবো আর যদি ইংলিশে বলতে পারতো তুমি বলবে গেলাম গিয়ে খুব আগ্রহ নিয়ে গেলাম যে বিদেশিদের সাথে জীবনে প্রথম কথা বলবো এখন তো মোদিন আসার পরে সারা দুনিয়ার লোককে দেখে ফেলেছি তাদের সাথে থেকেছি ওই আগ্রহটা আর নেই কিন্তু তখন একটা আগ্রহ ছিল বিদেশি ভাইদের মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ যদিও তাদের সাথে আকিদা মানাজার আমার ইখতলাফ তখনও ছিল হ্যাঁ, তখনও জানতাম যে এরা ভুল পথে আমাদের সাথে এদের আকিদা মানাজের মিল নেই তারপরে দেখা সাক্ষাৎ করতে গিয়ে কথা বলতে লাগি তো সালামের পর আর কোনো কথা বলতে পারে না আমি আরবিতে বলি বলছি আরবি জানি না ইশারা ইঙ্গিত বলছে আরবি জানি না তাহলে ইংলিশ আমার ইংলিশ বলতে লাগে ওই ভাই তো বলছি যে ইংলিশও জানি না তো বলছে আপনার ভারতে বললাম আমরা যে আপনারা ভারতে এসেছেন তবলিক করার জন্য হয় ইসলামের ভাষা শিখতে হবে আন্তর্জাতিক ভাষা ইসলামের হচ্ছে আরবি আর না হলে আন্তর্জাতিক দুনিয়াবি ভাষা আপনাকে শিখতে হবে জানতে হবে ইংলিশ সেটাও জানেন না তো কি দিয়ে তবলিগ করবেন তাদের উত্তরটা শুনবেন যে উত্তরটা তবলিগিরা বলে জাহিল মূর্খরা যে এদের তো সব জাহিল মূর্খই থাকে যেমন আল্লাহ আলম রহমল্লা বলেছেন যে তবলিগের জোহাল ছাড়া আর কিছু হয় না মূর্খ ছাড়া তো ওদের উত্তর একটাই সেটা হচ্ছে হ্যাঁ যে আমরা তালিম নিতে শিখতে এসছি আমরা কি করতে এসছি শিখতে এসছি এই যে দেখছেন জি একবার মুখস্থ করে উত্তর তাহলে কথা বলবো কার সাথে ওরা কিন্তু কথা বলবে না চলে যান আমির সাহেবের কাছে আমির সাহেব কোন তলাতে আছে অমুক তলাতে আছে কিন্তু আমির সাহেবের কাছে এমন প্রাচীর দেওয়া আছে যে যেখানে কেউ পচিত হবে না জি হ্যাঁ পচিতে দেবে না এই হলো তাদের অবস্থা যেটা আমার জীবনের প্রথম তবলি ভাইদের সাথে দেখা সাক্ষাতের গল্প আমাদের শুনিলাম তো বলছেন যে তাদের ধারণা যে এলেম শিখা বুনিয়াদী শর্ত নয় তবলিগ করার জন্য তারপরে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যারা সৌদি আরবের বাইরে যায় তারা বিভিন্ন মজহাব মাসলাক আর বিভিন্ন ধ্যান ধারণার সম্মুখীন হয় সেখানে গিয়ে তো এই সম্পর্কে আপনি কি বলেন কি বলেন যে এদের বের হওয়াটা কেমন জি হ্যাঁ সংক্ষেপ করছি জবাবে বলছেন শেখ সালে ফৌজান হাফুজ আল খুরুজ ফি সবির আন আল্লাহর রাস্তায় বের হওয়া যেটা কোরআন শূন্য বলা হয়েছে জি মান খারাজা ফিসাবিল্লাহ হ্যাঁ মান খারাজা খারাজ বা হোক ভারী হোক বেরিয়ে তো এই বেরিয়ে পড়ার মানে কি ভাষায় তিনি বলছেন যে আল্লাহর রাস্তায় বের হওয়া মানে এই বের হওয়া নাই আন যেটা তারা উদ্দেশ্য করে তারা বলে চিল্লাই বের হওয়া আর কোরআন সন্না যেটা বের হওয়া বলেছে সেটা কি বলছেন সেটা এটা নয় আল খরুজ আল খরুজ গজুই আল্লাহ রাস্তা বের হওয়া যেটা বলা হয়েছে কোরআন সন্ন্যার ভাষায় সেটা হচ্ছে যুদ্ধের জন্য বেরিয়ে যাওয়া আর তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে তার একটি শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে তার অনুমতিক্রমে হইতে হবে জি হ্যাঁ যাতে তার পরিণাম সম্পর্কে প্রতিরোধের বা প্রতিরক্ষার ব্যবস্থা থাকে হেকমত আছে অনেক হেকমত আছে কিন্তু এরা যেটাকে খরুজ বলছে যে আমরা বের হচ্ছি বের হচ্ছি বা সময় লাগান সময় লাগান এটা ফাহাদা বিদ আতুন শুনেন শেখ সহিল ফজন ভাষা ওনার ভাষা দিয়ে তরজমা করছে এই জন্য যাতে না বলে যে আমরাই শুধু তবলি জামাতকে বেদাতি জামাত বলছি বলছে হাজা বেদাতুন এই বের হওয়া চিল্লাই বের হওয়া হচ্ছে বেদাত লামিয়ারে দানি সালাফ সালাফে সলিন থেকে এটা প্রমাণিত নয় তবে কি বাইরে দিনে দাওয়া দিতে হবে না ধরেন আমি সবসময় কি আমি আমার গ্রামে দাওয়াত দিতে থাকবো বা আমি যে শহরে বাস করি সেখানে দাওয়াত দিতে থাকবো বা আমি যেখানে কর্মক্ষেত্রে আমি চাকরি করছি সেখানে দাও দিতে থাকো বাইরে যাব না বলছেন দেখেন একজন সাধারণ লোক হ্যাঁ সাধারণ পাবলিক মানুষ আর আরেকজন হচ্ছে আলেম দুজনে পার্থক্য রয়েছে ও হরুজুল আলেম ইয়াদু এল আল্লাহ আলেম বের হবে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য কিসের জন্য আল্লাহর দিকে দেওয়ার দাওয়াতের জন্য কিন্তু এই বের হওয়াটা কেমন হবে হাসবা ইমকানিয়াতেহি তার জন্য যেমনটা সম্ভব হবে যতটা সম্ভব হবে ওয়া মাকদেরাতেহি এবং তার সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য কত দূর যাওয়ার আছে এটা আর আমার কাছে সময় কতটা আছে হ্যাঁ যে কতটা সময় দিত এই হিসাবে আমি দিনে এক ঘন্টার জন্য যেতে পারি সপ্তাহে এক দু ঘন্টার জন্য যেতে পারি বা এক দুদিনের জন্য যেতে পারি কখনো কম গেলাম কখনো বেশি গেলাম জি হ্যাঁ যে যেখানে যেতে পারলো যার জন্য যেখানে যে সুবিধা হলো এইভাবে যাওয়া এই নয় যে ওর জন্য বাধা ধরা কোর্স থাকবে যে এতদিনও বেরোইতে হবে নাম লিখাইতে হবে আর তারপরে তখন যেতে হবে এসব নয় বেদুন ইয়া তাকাইয়া দাবে জামাতিন প্রথম কথা কোন জামাতের সাথে দলের সাথে সম্পৃক্ত হয়ে নয় যে তবলি জামাতের চিল্লাতে গিয়ে ভারতের নিজামুদ্দিনের নাম লিখান পাকিস্তানের রায়ওয়ান্ডে গিয়ে নাম লিখান বাংলাদেশের আপনি কোথায় হ্যাঁ কাকরাইলের নাম লিখান তখন ওখান থেকে আপনাকে কি করা হবে ভাগ করে পাঠানো হবে কাকে কোথায় দায়িত্ব দেওয়া হলো পাঠানো হইলো জি হ্যাঁ না কোন জামাতের সাথে সম্পর্কিত হয়ে নয় জামাত কি হবে কি ইল্লা জামাত আহলিসুন আহলিসুন্নার জামাত আহলিসুল্লাহ জামাতের জন্য জি হ্যাঁ একসাথে কোনো জায়গায় জমা হওয়া লাগে না যে আহলে সন্না সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাস আহলে সন্ন্যতের সাথে থাকলেই হলো কলবের দিক থেকে অন্তরের দিক থেকে আহলে সন্ন্যতের সাথে আছেন আপনি কথাই কাজে আহলে সন্ন্যতের সাথে আছেন আপনি জি হ্যাঁ এই তাহলে কোন একটা জামাতের সাথে সম্পৃক্ত হয়ে নয় এইরকমই কোন সংখ্যা নির্ধারণ করে নয় দিনের বা সময়ের আরবাইন চল্লিশ দিন জন্য বের হলো আও আকাল অথবা কিছু কম অথবা আও আকসার তিন মাসের জন্য ছয় মাসের জন্য জি হ্যাঁ না এরকম নাই তারপরে দেখতে হবে আল আহম ফল মহিম বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ এটা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে করি আপনারা অফিসে আপনাদের আছে আমাদের আছে প্রতিদিন আমাদের কাছে বেশ কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ সবগুলি গুরুত্বপূর্ণ দশটা কাজ আছে তার মধ্যে আজকে আমার জন্য তিনটা কাজ একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট তাহলে ওগুলোকে আমরা আগে রাখবো ঠিক না এই তিনটা করার পরে বাকিগুলো যেন গুরুত্বপূর্ণ এগুলো পারলে কলম না হলে গুরুত্বপূর্ণ আবার কালকে যাবে কালকে না হলে তার পরের দিন যাবে কথা ঠিক ঠিক ওই রকম অনেক প্রবাসী তবলিগিরা দেশে যায় দুই বছর তিন বছর পরে দেশে যাচ্ছে স্ত্রীর হক আর বাপ মায়ের হক ছেলে মেয়ের হক এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আহম্মন জিদ্দান ভেরি ইম্পর্টেন্ট ওইটা বাদ দিয়ে ও ঢাকা থেকে ওখান থেকে নাম লিখে চলে গেল জাহেজ গুরুত্বপূর্ণ নয় এক তো এর জন্য কিছু শর্ত আছে এলম শর্ত আছে এলম শর্ত আছে তারপরে মানহাজটা সহি হওয়া শর্ত রয়েছে যা কিছু আপনি পৌঁছাচ্ছেন সেটা বিশুদ্ধ হওয়া শর্ত আছে ওগুলো কিছুই নেই ফরজ বাদ দিয়ে বেদাটি কাজে চলে গেল দুনিয়া বরবাদ করছে আখেরাত বরবাদ করছে এইরকমই যেই ব্যক্তি দাওয়ার কাজ করবে দায়ী হবে সে যেন এলেমলা হয় সে যেন কি হয় এলেমলা হয় তবু বলি এদের কাছে কোনো এলেম নেই জি হ্যাঁ জাহিল কোন মানুষের জায়েজ নাই যে আল্লাহর দিকে দাওয়াত দেব অথচ সে জাহিল মরুক্ষ আল্লাহর দিকে দাওয়াত দিব তো আল্লাহর দিকটা তো জানতে হবে এ আল্লাহর দিক জানাটাই হচ্ছে আলেম হওয়া যে আল্লাহর এটা আল্লাহর দিকে ডাকছে না শয়তানের দিকে ডাকছে তৌহিদের দিকে ডাকছে না শিরকের দিকে ডাকছে সন্ন্যার দিকে ডাকছে না বেদার দিকে ডাকছে শিরিক বেদার দিকে ডাকলে এটা শয়তানের দিকে ডাকা হলো ফিসাবির শয়তান হলো জাহেল ব্যক্তির জন্য দাওয়া এল আল্লাহর কাজ করা জায়েজই নয় আল্লাহ তালা মোহান আল্লাহ সাদ করছেন কুলহাজিহি সাবিল বলে এই হচ্ছে আমার পথ আদু এল আল্লাহ আমি আল্লাহর দিকে ডাকি আল্লাহর দিকে কোনো ব্যক্তির দিকে নয় নিজের দিকেও নয় অন্য কোনো ব্যক্তির দিকে নয় মহানা ইলিয়াসের তরিকার দিকে ডাকছি চারটা সুফি তরিকার বায়াত ছিল ট্রেনিং প্রাপ্ত তরিবা প্রাপ্ত ছিলেন মহানা ইলিয়াস সেই সব তরিকার দিকে ডাকছি না না না আল্লাহর দিকে ডাকবেন আল্লাহর দিকে ডাকার জন্য ওহির দিকে ডাকতে হবে কোরআন সন্ন্যর দিকে আলা বাসিরাতিন জ্ঞানের সাথে ডাকবেন আল্লাহর দিকে আর কিসের সাথে বাসিরাতিন মানে আই আলা ইলমিন সুরা ইউসুফ আয়াত নম্বর একশো আট হচ্ছে বাসিরাতের সাথে ডাকতে হবে কারণ দায়ের জন্য যে ব্যক্তি মোবাল্লেগ হবে তার জন্য লাভুদাইয়ার মায়েদু এলিহি যেই দিকে দাওয়াত দিচ্ছে ওটা ওকে জানা জরুরি প্রথম কথা জানতে হবে যে এটা ঠিক না ভুল তারপরে ঠিক তো এটা ওয়াজেব ফরজ নাকি সুন্নাত মুস্তাহাব না মোবাহ জায়েজ নাকি মাকরু না হারাম জানতে জানে না কি বলছেন যে এটা ওয়াজেব ফরোজ নাকি মুস্তাহাব না হারাম হারাম না মকরু ওয়ার মাহ শির কল মাসে অল কুফুর কোনটা শির কোনটা গোনা কোনটা কুফুরি অল ফসু কোনটা ফাঁসে কি কোনটা না ফারমানি ইয়ারিফ দারাজাতিল ইনকার ও কাইফিয়াতাহু এমন কি আমি যে অন্যায় দেখব অন্যায়ের প্রতিবাদ করব তার স্তরগুলিও জানতে হবে এই জায়গায় আমার বল প্রয়োগ করা চলবে না কথা বলতে হবে না কথাও বলা চলবে না যে তিনটে স্তর আছে তিনটে জানতে হবে আপনাকে প্রত্যেকটা একই রকম জায়গা নয় আপনি একটা ভুল করছেন আপনার ক্ষেত্রে আমার এই তিনটা স্তর মধ্যে কোনটা প্রযোজ্য আমার ছেলে ভুল করছে সেই ক্ষেত্রে কোনটা প্রযোজ্য জি হ্যাঁ এমন এক জালেম যে জালেমের সামনে কথা বলল ইসলাম মুসলিমের ক্ষতি করবে সেই ক্ষেত্রে আমার জন্য কোনটা প্রযোজ্য রয়েছে এই তিনটি যে দারাজাতুল ইনকার অন্যায়ের অন্যায়কে নির্মূল করা বা অন্যায়ের প্রতিবাদ করার যে তিনটি স্তর রয়েছে এমনিতে রসুল্লাহাম তিনটি স্তর বলেননি আরে বাঁচো আর বল প্রয়োগ করে বাধা দাও বলেছেন না না বলেননি ইসলামের লাভ হোক আর লস হোক আর মুসলিম লাভ হোক আর লস হোক বলে দাও হক কথা কাজ হয়ে গেল আর হক কথা বলার উদ্দেশ্যটা কি ইসলাম সংশোধন সংশোধন না যদি আরো ভাঙে তাহলে আপনার ইয়ে হক কথা বলে লাভটা কি সেখানে অন্তর থেকে ঘৃণা করার একটা স্তর এই জন্য রসুল্লাহ বলেছি তারপরে বলছেন খরুজ আল্লাহ আমরুন বাতিল যদি এমন কোন তবলিগে বেরোয় যেটা এলএম শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় সেটা হচ্ছে বাতিল কাজ কি শিখতে যায় ২০ বছর ২৫ বছর চিল্লা দেওয়ার পরে আমার অনেক ভাইরা হেদায়ত হয়েছে সালাফি মানহাজ এসছে তাদের সাথে আমার যোগাযোগ আছে তারা হেদায়ত হওয়ার পর আমাকে বলেছে যে শেখ আপনাদের আলোচনা শুনি মানে সালাফি ওলামাদের আলোচনা শুনি অথবা আপনাদের দার্সগুলিতে আমরা ঠিকভাবে দার্সগুলি ফলো করে সরাসরি অথবা পরোক্ষভাবে যা এক বছরে শিখেছি বা ছয় মাসে শিখেছি সেখানে দশ বছর বিশ বছর কিছু শিখিনি কি শিখেছে সেখানে তহিদ কত প্রকাশ শিখেছে শির কত প্রকাশ শিখেছে হ্যাঁ আর কানে ইমান ইসলাম আর এহসানের স্তর শিখেছে হ্যাঁ না শিখেছে এগুলোকে উপেক্ষা করে এগুলোকে সাইডে করে দিয়ে হ্যাঁ ছয়টি ওসুল শিখেছে ছয় ওসুল মানুষের বানানো ছয় ওসুল শিখেছে তার কোনোটা ফরজ কোনোটা সুন্নাত মুস্তাহ হ্যাঁ আর তারপরে তাদের খাস ভাষা একরামুল মুসলিম একটা ওসুল ছয়টার মধ্যে একটা হচ্ছে মুসলিমের সম্মান করা মুসলিমের সম্মান না তবলিগের সম্মান এই কথাটি এবার দুবাই গিয়েও আরেকজন শেখ ছিলেন তার সাথে আলাপ আলোচনাতে বললাম যে তবলিগি ভাইদের কাছে একরামুল মুসলিম মানে হচ্ছে একরাম তবলিগি তবলিগি সম্মান করা পরীক্ষা করে দেখবেন আপনাকে যদি জানা নেই যে আমাদের তবলিগি তরিকার বিরোধী তাহলে আপনার সম্মান আপনার কোনো মূল্যই নেই মর্যাদাই নেই দেখলো অন্যদের টান দিয়ে চলে যাবে জি হ্যাঁ এসব এই দীর্ঘ দাওয়াতের ময়দানে তাদেরকে দেখতে আছি এ হচ্ছে তাদের সংকীর্ণতা বরং এই তবলিগিরা ভারতে বাংলাদেশে মসজিদ জ্বালিয়ে জান্নাত যাওয়ার আশা রেখেছে তারা ভারতের অন্ধ্রপ্রদেশে আর বাংলাদেশে জানা আছে গত বছরের ঘটনা জি হ্যাঁ এরাই সব সব কাজ করেছে এরা এত কট্টরপন্থী এত চরমপন্থী এত সংকীর্ণ চিন্তা চেতনা যে তাদের কাছে আর অন্য কারো বেঁচে থাকার এ বাদবন্দী করার হ্যাঁ স্বাধীনতা নেই বিশেষ করে কোরআন সন্ন্যার অনুসারী হইলে বাকি হিন্দুর আছে খ্রিস্টানের আছে ইহুদির আছে খ্রিস্টান মিশনারির আছে সবার আছে কাদিয়ানির আছে ওদের ক্ষেত্রে মাথার ব্যথা যদি কেউ এলিম শিখা থেকে দূরে সরে যায় এই চিল্লাতে ব্যস্ত হয়ে তাহলে এটা হচ্ছে আমরুন বাতিল বলছেন শেখ সাহেব ফজন লিয়ানা তাল্লাব আল এলমে ফরিজা কারণ এলএম শিখা হচ্ছে ফরোজ তাল্লম আর এলএম শিখা এমনি শুধু কিতাব পড়ে পড়ে হবে না তাল্লম কারো কাছে শিখতে হবে কারো কাছে শিখতে হবে জি হ্যাঁ লাইহাসবিল ইলহাম পড়াও পড়ে না শুধু পড়া তাদের সীমিত কিসে ফাজাইল আমল তবলিগিন এসাবে ব্যাস লাইহাসবিল ইলহাম তাদের একটা ধারণা যে এলেম ওদের যারা কেরামত পেয়ে যায় এলহামে এলেম হাসিল হয় এলহাম দিয়ে এলিম হাসিল হবে না বলছেন হাজা মেন খোরাফাতে সুফিয়াতে দল্লা গুমরা সুফিদের এগুলি হচ্ছে কুসংস্কার উদ্ভট কথা যে এলহাম দ্বারা এলিম হাসিল হয় কলবে কলবে এলিম শিখে এক পীর এক সুফি আর এক সুফি আর আর একজন তার মরিটা কি করছে কলব থেকে কলবে এলে মুন্তকাল করছে স্থানান্তরিত করছে জি হ্যাঁ দেবন্দের কিসা পরীক্ষা হলের এক বেদাতি শোনাচ্ছে মক্কায় বসে বসে জি হ্যাঁ সিরাতনবীর দোহাই দিয়ে সিরাতনবী তার ধারাবাহিক আলোচনাতে এইসব গুমরাহি হলো তাদের এই তবলিগীদের কারণ এলেম না শিখে আমল করা হচ্ছে গুমরাহি আরে জানেন না তো আমল করবেন কি তাহলে তো ভুল আমল করবেন আর কেউ যদি মনে করে যে এলেম হাসেল এলেম হাসেল করার আগ্রহ আছে কিন্তু শিখলো না শিখলো না ও আগ্রহ আছে কিন্তু এলেম শিখলো না সেটা হচ্ছে একটা ওয়াহমুন খাতে ভুল ধারণা আশা করেই থেকে কোনো কোনোদিন আশার বাস্তবায়ন হবে না অনেকে আছে দেখা শেখাতে হলে উফ সে কি সময় নষ্ট করছি সময়টা যদি আপনার দার্সে হাজির হইতাম দেখা শেখাতে তো খুব আক্ষেপ করে নারী কত দরদি মানুষ আর কত যে আগ্রহী মানুষ দিন শিখার সময়গুলো খুব নষ্ট করছি কি যে ব্যস্ত থেকে যায় নানান কাজে তারপরে কিছু শিখতেই পারলাম না দশ দশ বছর বিশ বছর আপনার এখানে দামামে থাকলাম কিন্তু তেমন কিছু শিখতেই পারলাম না কথা খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে কি এলেম না শিখে শুধু কি করা আগ্রহ প্রকাশ করা বলছে আমর ওয়াহমুন খাতে এটা হচ্ছে ভুল ধারণা আছে এটা কোনোদিন হাসিল হবে না কোনোদিন হাসিল হবে না এই ছিল শেখ সালে ফৌজান হেফুজাহ তাল কথা এখানে আর এক দুজন শেখের কিছু উক্তি শোনাই সৌদি আরবের যে সবচাইতে বড় ইফতার অফিস দারুল ইফতার ছিল বা দারুল ইফতা এখন আছে এই দারুল ইফতার প্রধান ছিলেন আমরা ছাত্র জীবনে যখন ছিলাম বা দীর্ঘ সময় ধরে শেখ আবদুল্লাজিব নেবাল রহমতুল্লাহ আলী ওনার দ্বিতীয় স্থানে ছিল ওনার পরে যে ওনার নায়েব যিনি ছিলেন স্থলাভিষিক্ত ছিলেন আল্লামা শেখ আব্দুর রাজাক আফিফি রেহমাহুল্লাহ উনি অন্তকাল করেছেন ওনার ফাতোয়া প্রথম খণ্ড একশো চুয়াত্তর পৃষ্ঠায় এই তবলি জামাত সম্পর্কে কি বলছেন তা শুনেন তিনি বলছেন আল ওয়াকি বলছে সত্যি কথা বলতে কি আন্নাহম ইয়ানি ফিরকা তবলিগ এ তবলিগি ফিরকা মুবতাদি আতুন বেদাতি বেদাতি ফিরকা ও খরুজুমলা তাদের এই বের হওয়া চিল্লা এটা আল্লাহ রাস্তায় বের হওয়া না ফিসাবিল্লা বের হওয়া নাই ওয়ালাকিন্ন ফিসাবিল ইলিয়াস এটা মৌলানা ইলিয়াসের তরিকে রাস্তায় বের হওয়া যে মৌলানা ইলিয়াসের রাস্তায় বের হওয়া এই কথা বলেছেন আরও তিনি বলছেন ওই ফাতাওয়ার কিতা ফাতাওয়ার সাইল আব্দুর রাজাক আফিফি রাহেমহল্লা প্রথম খণ্ড একশো চুহাত্তর পৃষ্ঠায় বলছে আনা আর তবলিগ মিন জামান কদিম আমি অনেক কাল আগে থেকে এই তবলিকদেরকে চিনি অহমুল মুবতাদিয়া ফিয়াই মাকান তারা যেখানকারই হোক না কেন যেখানেই থাকুক না কেন তারা তো বেদাতি তারা বেদাতি হোমফি মসর মেসরে থাকলো আমেরিকা ও সৌদিয়া কুল্ল মুরতাবেতুনা বেশেখ প্রত্যেকের সম্পর্ক হচ্ছে তাদের হ্যাঁ পীর তাদের শেখ ইলিয়াসের সাথে মৌলান ইলিয়াসের সাথে আরে আরবি ই এক অযোগ্য অথর্ব আরবি আর ওই ভারতের মৌলানা ইলিয়াসের তরিকাই তবলি করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের তরিকা খোলাফা সাদের তরিকা সাহাবাহিকরামদের তরিকা তবা তরিকা রাহেমহমুল্লাহ জমিয়ান তাদের তরিকার তাদের শিখার তফিক হলেন হত ভাগা এই বলছেন তিনি বর্তমানে একজন বড় আলেম এবং মহাদ্দেশ বেঁচে আছেন মদিনার আলেম আল্লামা শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ তার ছেলেও বড় আলেম এবং বড় দায়ী শেখ আব্দুল রাজাক আল আব্বাদ শেখ আল্লামা আব্দুল মোহসেন আল আব্বাদ আমাদের সরাসরি দুই বছরের ওস্তাদ হাদিস ফ্যাকাল্টিতে তার কাছে আমরা আকিদা তহিদের কিতাব পড়েছি তিনি বলছেন তবলি জামাত সম্পর্কে আর মসজিদে তো উনি দার্স দেন ধারাবাহিক একসময় বোখারি দার্স ছিল তারপর মুসলিমে দার্স ছিল আমরা ছাত্রকালে ওনার বোখারি মুসলিমের দার্সে মসজিদ নবীতে বসতাম এখনও দার্স নিয়মিত চলে হাদিসেরই তিনি দার্স দেন কুতুবি সিদ্দার যে ছয়টি হাদিসের কিতাব ধারাবাহিক তার দার্স চলতেই থাকে জামাত তবলিগ দহম অমরুন মুনকারা তবলিগ জামাতের কাছে অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে অমর মুনকার ইসলাম বিরোধী মনকার কর্মকাজ রয়েছে কাণ্ড রয়েছে মিন আর এই তবলি জামাতের প্রতিষ্ঠারা হচ্ছে বেদাতি অমিন আহলি তরুকে সুফিয়া এবং এরা সুফি তরিকতলা সুফি তরিকতলা যেমন একটু আগে বললাম কারণ আমি মৌলানা ইলিয়াসের জীবনী পড়েছি মৌলানা ইলিয়াস সম্পর্কে তার জীবনীতে লিখেছে তিনি চারটি যে ভারত উপমহাদেশে সুফি বা পীরমরিদের সিলসিলা প্রসিদ্ধ সিলসিলা রয়েছে চার তরিকার তরবিয়ত প্রাপ্ত আর তিনি হ্যাঁ মুরিদ চারটি তরিকা মসুর তরিকা হচ্ছে কাদেরি হ্যাঁ তারপরে সাহারওয়ার্দি চেস্তি আর নকশবন্দি বাকি যত তরিকা বেরিয়ে সবগুলি এগুলো শাখা প্রশাখা তরিকা সবগুলি হচ্ছে শাখা প্রশাখা তরিকা এরা ছিল অমিনাল মুন হারিফিনা ফিল আকিদার এরা আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত মোহদাসা এই জামাত হচ্ছে নব আবিষ্কৃত বিদাত ফিতব সিরিল নামক কিতাবে এই কথা উল্লেখ করা হয়েছে শেখ তালার জি হ্যাঁ শেখ আরো কিছু কথা বাকি তিনি বলছেন হ্যাঁ এখান পর্যন্ত আমাদের একটা প্রশ্নের আলোচনা হয়েছে দ্বিতীয় প্রশ্ন সময় একটু আছে প্রশ্ন নম্বর একশো পাঁচ এই তবলিক জামাত সম্পর্কে জিজ্ঞাসা বলছেন মা হিয়া ও মান হিয়া জামাত তবলিগ তবলি জামাতটা কি বা তবলি জামাতের লোকেরা কারা অমা মানহাজুহা আর তাদের মানহাজটা কি আল্লাতি তাসির আলিহে যার ওপর তারা চলমান এলেইহা তার সাথে সম্পর্কিত হওয়া জায়েজ কিনা তবলি জামাতের সাথে জড়িত হওয়া যায়জ কিনা অল খুরুজ ও মাফরা দেহা তবলি জামাতের সদস্যদের সাথে চিল্লাই বের হওয়া যায়জ কিনা দাওয়ার জন্য কামাই এখন যেমন তারা বলছে ওয়ালাউ কান মুতাল্লিমিন যদিও তাদের মধ্যে কিছু শিক্ষিত থাকে তাহলে যাওয়া যাবে কিনা ওয়াইন্দম আকিদা সাহিহা কাবনাই হাজার যদি তাদের আকিদা সহি হয় যেমন এখানকার লোকেরা এখানকার যারা চিল্লা পার্টি সৌদি আরবে তাদের তো আকিদা সহি আসমা সেফাতের আকিদা ঠিক আছে তহিদুল উলিয়া রুবিয়া ঠিক আছে এরা বেদাত মুক্ত বাকি বেদাত মুক্ত শিরিক বেদাতে নেই কিন্তু এই যে তবলিগে কিছু লোকেরা যায় তাদের তো আকিদা ঠিক আর কিছু জ্ঞান আছে তাদের কারণ এখানকার মাদাসা সিলেবাসের ক্লাস ওয়ান থেকে আলহামদুলিল্লাহ তহিদ সুন্না পড়ে ওসুল সালাসা পড়ে তারা তিনটি মূলনীতি তাদের পড়ানো হয় তো এদের সাথে কি বের হওয়া জায়েজ জবাব শেখ সলিল ফজল বলছেন মানে আরব তবলিগীদের সাথে চিল্লায় বের হওয়া জায়েজ কি না এটা হচ্ছে প্রশ্ন উত্তর বলছে আল জামাত যেই জামাতের সাথে সংশ্লিষ্ট হওয়া বা জড়ানো ওয়াজিব এবং তার সাথে চলা ওয়াজিব এবং তাদের সাথে কাজকর্ম করা দাওয়াতি কাজ করা ওয়াজিব সেই জামাতি হচ্ছে জামাত আহলি সুন্নতে

তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা ফরজ যাওয়া তো দূরের তাদের থেকে সম্পর্ক ছিন্ন সম্পর্ক ছিন্ন করা মানে এই না যে তাদের সাথে কথা বলবেন না তাদের সালাম দিবেন না সম্পর্ক ছিন্ন মানে তাদের জামাতে আপনি যাবেন না তাদের এই চিল্লাতে তাদের বেদাতে অংশ নেবেন না কিন্তু যারা মুসলিম আছে যদিও তারা বেদাতি হোক মনে রাখবেন মুসলিম এমনকি বেনামাজি হোক বর্তমান যুগ মুসলিম গুনাগার ফাঁসে হোক মদ করুক তারপরও তাদের সাথে হ্যাঁ, আপনি চলাফেরা রাখবেন বিশেষ করে তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে কর্মক্ষেত্রে অথবা পাড়া প্রতিবেশী তাদের সাথে চলাফেরা রাখবেন বেনামাজিদের এক সময় ওলামারা ফতুয়া দিয়েছেন যে বেনামাজিদের কে সালাম দেওয়া যায় নয় একসময় ফতুয়া দিয়েছেন এই মতের ওলামারা কিন্তু বর্তমানে এই ফতুয়া চলবে না বড় বড় ওলামারা বলছেন এর কারণটা আজকে নতুন এই আলোচনা কোনদিন শোনেননি আমার কাছে শুনে নেন বলছেন যেই সময় ফতুয়াটা এসে যে বেনামাজি কি এক ঘরে করে দাও বেনামাজি কে ঠাসা করে ওকে সালাম দিও না বেনামাজির দাওয়াতে খেয়ে ওকে দাওয়াতও দিও না কোন সময় বলা হয়েছে যখন নামাজির সংখ্যা ছিল শতকরা নব্বই পঁয়চানব্বই জন পাঁচজন বেনামাজি ছিল তাহলে পঁয়ানব্বই জন যদি বয়কট করে পাঁচজনকে তাহলে তাদের কি করা সোজা করা সহজ ছিল তাদেরকে সালাম দেবো না তাদের সাথে কথা বলবো না তাদের সাথে যোগাযোগ রাখবো না তাহলে সুযোগ আর বাঁচতে পারবো না কারণ পঁচানব্বই জন যদি আমাদের বিরোধী তো বাঁচবো কি করে তাই না তো এটা ছিল একটা কি তাদের জন্য ট্রিটমেন্ট চিকিৎসা ছিল এই বয়কট করাটা আর বর্তমানে শতকরা পঁয়চানব্বই জন বেনামাজি পাঁচজন নামাজি এখন পাঁচজন নামাজি যদি পঁচানব্বই বেনামাজির সাথে বয়কট করে যে তোমার সাথে কথা বলবো না তোমাকে সালাম দেবো না তোমার সাথে চলাফেরা করবো না তোমার সাথে আর কি ইত্যাদি ইত্যাদি দাওয়াত খাবো না খাওয়াবো না তাহলে কি হয়ে যাবে বাতিল আরো শক্তিশালী হয়ে যাবে পাপির আরো ইসলাম বিদ্বেষী হয়ে যাবে ইসলাম আরো শত্রু হয়ে যাবে এই হেকমতের কথাটি কারণ উদ্দেশ্য হচ্ছে মানুষকে বয়কট করব না চলবো এটা আপনার এলাজ চিকিৎসার মতো যে এই চিকিৎসাটা কার জন্য প্রযোজ্য আমি এই উদাহরণগুলো এর আগে দিয়েছি আজকে এই কথাটি নতুন বললাম আরেকটি উদাহরণ দিয়েছি যে আপনার বড় ভাই আছে আর ছোট ভাই আছে বড় ভাই আছে আর ছোট ভাই আছে বড় ভাই আপনার চাইতে বেশি প্রভাবশালী সে যদি বেনামাজি হয় তার সাথে কেমন আচরণ করবেন আর ছোট ভাই যদি বেনামাজি তার সাথে কেমন আচরণ করবেন দুটো একরকম করতে পারবেন দুটোকে একটা লাঠি দিয়ে তাড়াইতে পারবেন হ্যাঁ না মোটেই না ছোট ভাই এখন আপনার মুখাপেক্ষি হয়তো স্কুল কলেজে পড়ছে আপনার টাকা পয়সা না হলে ওর পেটে টান পড়বে ওর লেখাপড়ায় টান পড়বে সুতরাং তাকে চাপ সৃষ্টি করতে পারে তাকে মারতেও পারবেন বকাও দিতে পারবেন আর বড় ভাইকে মোটেই পারবেন না তাহলে বোঝা গেল যে সবকে এক গুলি দিয়ে স্বীকার করলে হবে না যে আপনাকে এখানে এলাজ চিকিৎসা কার জন্য কোন চিকিৎসা প্রযোজ্য এটা দেখতে হবে গ্রামে ওই রকমই দেখবেন একজন প্রভাবশালী জালেন আর আরেকজন সাধারণ মানুষ একে ধমক দিয়ে বললে সংশোধন হয়ে যাবে আর একজন প্রভাবশালী কেউ জালেমকে যদি ধমক দেন তা আপনার যান বাঁচানো মুশকিল হয়ে যাবে আপনার পিছনে লাগবে শত্রু আপনার পরিবারের মান ইজ্জত বাঁচানো মুশকিল হয়ে যাবে তো কি তাই করতে বলেছে নাকি লা দরারা ওলা দেরারা কারো ক্ষতি করবে না নিজেও ক্ষতিগ্রস্ত হবে না ইসলামের কায়দা এটা অনেক মনে করে এটা আপনার কাপুরুষতা হ্যাঁ যে যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে কিছু বলেন না যারা দুর্বল তাদের বিরুদ্ধে বলছেন তাদের সবর বলছেন না না ভুল কথা এটা জায়েল বুঝে না আসলে মানহাজ দাওয়ার একটা মনে আছে জামাতের দাওয়াতের মানহাজ আপনাকে দেখতে হবে হ্যাঁ জি হ্যাঁ তো এই বিষয়গুলি হচ্ছে চিকিৎসার মতো যখন ডাক্তার চিকিৎসকের কাছে গেলে একই রকমের অসুখ বাহ্যিক আমরা তো বলবো দুইজনে একই অসুখ নিয়েছি দুজনকে একই রকম ওষুধ দেন ডাক্তার বলছেন না দুজনে একরকম অসুখ ওষুধ চলবে না চলবে না এই কয়েকদিন আগের কথা বলছি এক ডাক্তার কাছে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য কপকষের জন্য আরেকজনের জন্য যার সুগার আছে তো ওকে বলছি যে আপনি ওকে সিরাপ দিয়ে দেন বলছেন না না সিরাপ দেবো না সুগার রুগী দেখলেন আর আমি গেলে আরেকজন যার সুগার নেই দিয়ে অবশ্যই দেবে নিজে থেকে দেবে তারা বুঝছে যারা শরীরে চিকিৎসা করছে আর আপনি রোহের চিকিৎসা করবেন আপনি কালবের চিকিৎসা করবেন আর আপনি বুঝবেন না তো কারি জিজ্ঞেস করছেন যে তবলি জামাত কি তবলি জামাতের ইয়ে কি তো এদের সম্পর্কে বলতে গিয়ে কি বললেন শেখ সোহেল ফজান যে যেই জামাতের সাথে আমাদেরকে জড়িত হইতে হবে চলতে হবে এবং তাদের সাথে কাজকর্ম করতে হবে সে হচ্ছে আলিসনতল জামাতের জামাত যারা নবী সাসলাম এবং সাহাবাই কেরামত তরিকা রয়েছে যারা এর বিরোধী হবে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব তার মানে আমাদের দাওয়াতে কোনো সহযোগিতা থাকবে না কারণ ওই দাওয়াতে সহযোগিতা করেন যে ঠিক আছে আপনারটা সাথে আছি আমারটা সাথে আছেন এটা গুমরাহির দাওয়াত যেই দাওয়াতের দিকে এক শ্রেণীর কথিত মধ্যমপন্থীরা ডাক দিচ্ছে গুমরাহ এরা তবলিগীদের সাথেও আছে ইখানি জামাতিদের সাথেও আছে আর বাহ্যিক কিছু স্বার্থে সালাফিদের সাথে আছে কিন্তু মাঝে মাঝে বিষদগার করে দিচ্ছে যখন হ্যাঁ ওদের এই ভমিটিং থেকে বমি থেকে তখন এমন দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে চেনা যাচ্ছে যে এরা হচ্ছে সালাফি মানাজ বিরোধী তখন বোঝা যাচ্ছে বলছেন আল্লাহ আল্লাহ হ্যাঁ তাদেরকে ডাকবো যারা তাদেরকে ডাকবো আল্লাহর দিকে হাজা এটা আমাদের জন্য আম্মা হ্যাঁ ডাকবো আমাদের দাওয়াতের ক্ষেত্র আমাদের দাওয়াতের ক্ষেত্র কি যারা সিঁড়ি করছে তারা যারা বেদাত করছে তারা যারা বেদিন হয়ে রয়েছে নামাজ নামাজ পড়ে না বা হারাম খাচ্ছে তারা আর অমুসলিম আমি তো দাওয়াতের ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গিয়ে সবগুলি বলেছি কিন্তু এরা তো আমাদের ফিল্ড হ্যাঁ কিন্তু তাদের সাথে আমরা জড়িয়ে যাব না আম্মা আন্নাম ইলিহে তাদের সাথে জড়িয়ে পড়বো মাহুম তাদের সাথে আমরা বেরোবো চিল্লাই ওয়ান্নামশি আল্লাহ তাখতি তাদের প্ল্যানিং মোতাবেক আমরা চিল্লা দিয়ে বাড়াবো না অথচ আমরা জানছি যে তারা সহি অনুসারী নয় ফাহাজ জমাতের সাথে সম্পর্কিত হওয়া আর জড়িত হয়ে তাদের তবলিক করা জায়জ নয় জামাতিন গাইরা জামাত আহলিসাল জামাত কারণ এটি হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা এমন একটি জামাতের যেই জামাতটি আহলে সুন্নতাল জামাত নয় আজকে এখানে আলোচনা শেষ করি আর বাকি ইনশা আল্লাহ তাল্লাহ তবলিক জামাত সম্পর্কে বা গুমরা ফিরকা সম্পর্কে আরও একটা আলোচনা এর সাথে কাছাকাছি আছে সামনে সপ্তাহে ইনশাআল্লাহ তালা পুরা করবো সুবাহ